প্রভু হে তোমার দয়া অতুলনীয় প্রভু হে তোমার দয়া অতুলনীয় প্রভু হে তোমার দয়া অতুলনীয় তুমি বান্দার করো সীমাহিন্দা চায় বানা চায় তবু দিয়ে যাও ত্রাণ চায় বানা চায় তবু দিয়ে যাও ত্রাণ বান্দার করো সীমাহিন্দা বান্দার করো সীমাহিন্দা প্রভু হে তোমার দয়া অতুলনীয় প্রভু হে তোমার দয়া অতুলনীয় তুমি বান্দার কর সীমাহিন্দা চায়ে বানা চায় তবু দিয়ে যাও ত্রাণ চায়ে বানা চায় তবু দিয়ে যাও ত্রাণ বান্দারে কর সীমাহিন্দা বান্দারে কর সীমাহিন্দা আহার যুগাও তবু ক্ষুধা পেলে তুমি তৃষ্ণা কাতর হয়ে জল খুঁজি আমি আহার যুগাও তবু ক্ষুধা পেলে তুমি তৃষ্ণা কাতর হয়ে জল খুঁজি আমি আহার যুগাও তবু ক্ষুধা পেলে তুমি তৃষ্ণা কাতর হয়ে জল খুঁজি আমি তবে যে শীতল হয়ে আমার এই প্রাণ তবে যে শীতল হয়ে আমার এই প্রাণ বান্দারে করুষি মাহিন্দা বান্দারে করুষি মাহিন্দা প্রভু হে তোমার দয়া অতুলনীয় প্রভু হে তোমার দয়া অতুলনীয় তুমি বান্দার করসি মাহিন্দা চায় বানা চায় তবু দিয়ে যাও ত্রাণ চায় বানা চায় তবু দিয়ে যাও ত্রাণ বান্দারে করসি মাহিন্দা বন্দারে করসি মাহিন্দা সূর্যের আলোয় আলোকিত এ ভুবন যোচনার পরশে পুলকিত মন সূর্যের আলোয় আলোকিত এ ভুবন যোচনার পরশে পুলকিত মন সূর্যের আলোয় আলোকিত এ ভুবন যোচনার পরশে পুলকিত মন সাগরের ঢেবে ঢেবে ঝরে পড়ে শান্ত সাগরের ঢেউ ঢেউ জোরে পড়ে সান সব কিছু শুধু যে তোমারি দান সব কিছু শুধু যে তোমারি দান প্রভু হে তোমার দয়া নিয় প্রভু হে তোমার দয়া নিয় তুমি বান্দার করো সীমাহিন্দা চায় বানা চায় তবু দিয়ে যাও তা চায় বানা চায় তবু দিয়ে যাও তা বান্দারে করসি মহিন্দা বান্দারে করসি মহিন্দা মানুষের রূপ দিয়ে গড়েছ মোদের সৃষ্টির মাঝে সেরা করেছ মোদের মানুষের রূপ দিয়ে গড়েছ মোদের সৃষ্টির মাঝে সেরা করেছ মোদের মানুষের রূপ দিয়ে গড়েছ মোদের সৃষ্টির মাঝে সেরা করেছ সুরে সুরে গে যাই তোমারি গান সুরে সুরে গে যাই তোমারি গান বান্দারে করো সীমাহিন্দা বান্দারে করো সীমাহিন্দা প্রভু হে তোমার দয়া অতুলনীয় প্রভু হে তোমার দয়া অতুলনীয় তুমি বান্দার করো সীমাহিন্দা চায় বানা চায় তবু দিয়ে যাও ত্রাণ চাই বা না চাই তবু দিয়ে যাও ত্রাণ বান্দারে করো সীমাহিন্দা বান্দারে করো সীমাহিন্দা প্রভু হে তোমার দয়া অতুলনীয় প্রভু হে তোমার দয়া অতুলনীয় তুমি বান্দার করো সীমাহিন্দা চাই বা না চায় তবু দিয়ে যাও ত্রাণ চায় বা না চায় তবু দিয়ে যাও ত্রাণ বান্দারে করো সীমাহিন্দা বান্দারে করো সীমাহিন্দা বান্দারে করো সীমাহিন্দা বান্দারে করো সীমাহিন্দা